আমি এই মখলুকের মধ্যে সবচেয়ে বেশি খায়ালটা তোমাদের জন্য আমি বিশ্বাসী আমি আমিন সত্যবাদী সমস্ত নবী আমিন ছিলেন সত্যবাদী ছিলেন এটাও জেনে রাখো আমি যে হুকুম নিয়ে আসি আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ তালার যে আকামাত মানব জাতির জীবন যাপনের জন্য যে হুকুম আহকাম আল্লাহ তালা দান করছেন যেগুলো আল্লাহ তালা আমার কাছে দিছেন এই হুকুমগুলাকে হুকুমের যথাযথ মর্যাদা রক্ষা করে যদি তোমরা গ্রহণ না করো এবং এই হুকুমকে আদায় করার যে নির্দিষ্ট তরিকা আছে পদ্ধতি আছে নিয়ম আছে এই নিয়ম তরিকা পদ্ধতিকে যদি তোমরা অবলম্বন না করো আল্লাহ তালা তোমাদের উপর নারাজ হয়ে যাবেন আর আল্লাহ তোমাদের উপর যদি নারাজ হয়ে যান তাহলে আল্লাহ তালা তোমাকে দুনিয়াতেও নাকাম করবেন আখেরাতেও আল্লাহ তালা তোমাকে নাকাম করবেন দুনিয়াতে আল্লাহ তালা তোমাকে ব্যর্থ করবেন আখেরাতে আল্লাহ তালা তোমাকে ব্যর্থ করবেন এটা যদি তোমার কাছে দুনিয়ার সম্পদের স্তূপ তোমার কাছে থাকে তার কোনো পরও আল্লাহ তালা করবেন না কারণ আল্লাহ তালা যদি কোনো কিছু করতে চায় দুনিয়ার কোনো সম্পদ আর বা দুনিয়ার কোনো শক্তিকে শক্তি আল্লাহ তালার ইচ্ছেকে রোধ করতে পারে না আল্লাহর ইচ্ছেকে রোধ করতে পারে না বরং আল্লাহ যেটা চান আল্লাহ তোমাদেরকে ধ্বংস করার শুধু এরাদা করবেন আর ধ্বংস করার এরাদা করলেই তোমরা ধ্বংস হয়ে যাবে এই জন্য মেরে মহতরা আব্দুস্তর বুজুর্গ নবীদের দাওয়াত দুটি ছিল একটা ছিল তৌহিদের দাওয়াত আর একটা ছিল রেসালাতের দাওয়াত আহকামাতের দাওয়াত दावत देना ये हमारा काम है বলেন যে এই যে আমরা মুসলমান আমাদের সকলের কামই হলো দাওয়াত দাওয়াতের দ্বারা কি কামের দিকে আমরা ডাকবো বলে যে আমরা ডাকবো হলো মখলুকের থেকে খালেকের দিকে ডাকবো সৃষ্টি বস্তুর দিকে আমরা দাওয়াত দেব না বরং সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তালা দিকে আমরা দাওয়াত দেব আর আসবাবের থেকে আমাদের দিকে আমরা দাওয়াত দেব টাকা পয়সা ধন দলের দাওয়াত না আমাদের দাওয়াত হবে আমলের দাওয়াত আল্লাহ তালার হুকুমের দাওয়াত আল্লাহ তালার হুকুমের উপর মানুষ কি করে উঠে এটা দাওয়াত হবে আর একটা হলো দুনিয়ার থেকে আখেরাতের দিকে দাওয়াত মানুষ দুনিয়ামুখী হয়ে চলতেছে নদীর স্রোতের মতো দুনিয়ামুখী হয়ে চলতেছে তাদেরকে মুখী হওয়ার দাওয়াত এই তিন দাওয়াত হলো আমাদের কাম মাখলুকের থেকে খালেক মুখী হওয়ার দাওয়াত ধন্দ মাসবাবের থেকে আমাল মুখী হওয়ার দাওয়াত দুনিয়ার থেকে আখরাত মুখী হওয়ার জন্য হলো আমাদের দাওয়াত এই তিন জিনিসের দাওয়াত হবে আমাদের দাওয়াতের ময়দানে আমাদের মেহনতের একটা অংশ اس کے ساتھ ساتھ جو دین اللہ نے ہمارے کامیابی کے لیے اتارا ہے دین اسلام اس میں کلمہ ہے اس میں نماز ہے اس میں روزہ ہے اس میں زکوٰۃ ہے اور اس میں حج ہے یہ ایک شعبہ ہے عبادات کا بلکہ جو اسلام کی بنا ہے وہ انہیں پانچوں ستونوں پر ہیں اب یہ ہماری ضرورت اور ہماری حاجت ہے کہ یہ جو دینی اعمال ہیں ہمارے دین کے جو اعمال ہیں ان اعمال کی کیا قیمتیں ہیں اور ان اعمال کے کرنے پر کیا کیا وعدے ہیں اور ان میں ان کے فوت ہونے پر کیا کیا نقصانات ہیں ترغیب ہے ترغیب ہے وعدہ ہے وعید ہے تو یہ دینی اعمال کا ذوق اور شوق پیدا کرنا تاکہ ان اعمال میں انسان شوق کے ساتھ لگے ذوق کے ساتھ لگے اس کے لیے ان اعمال کے فضائل ہیں کلمے کے فضائل ہیں نماز کے فضائل ہیں روزے کے فضائل ہیں زکوٰۃ کے فضائل ہیں حج کے فضائل ہیں تو ایک وقت میں ان فضائل کو توجہ اور دھیان کے ساتھ سنتے رہنا کہ بار بار انسان اس کو سنتا رہے اس سے مقصود کیا ہے تو مقصود ان احادیث کا یاد کرنا نہیں ہے کہ فضائل نماز اور فضائل قرآن کی اتنی حدیثیں مجھے یاد ہو گئی ہو سکتا ہے بندہ یہ پوری کتاب بھی یاد کر لے منع نہیں ہے یاد کرنا حدیثیں یاد ہو جائے تو منع نہیں ہے لیکن مقصود حفظ نہیں گے بلکہ دیکھا جائے گا کہ ان اعمال کا ذوق اور شوق کتنا بڑھ رہا ہے اس لیے ہمارے ہاں جو فضائل کی کتابیں ہیں جن سے پڑھا جاتا ہے تو اس میں فضائل اعمال ہیں اس میں نماز کے فضائل ہیں نماز چھوڑنے پر وعیدیں ہے جماعت جماعت چھوڑنے وحید خوشو خضو یہ تقریباً پورا باب ہے اور فضائل رمضان ہے رمضان کے مہینے میں پڑھا جاتا ہے اور فضائل حج ہے وہ بھی حج کے مہینوں میں جب داخلوں کا اعلان ہوتا ہے اس سے پڑھا جاتا ہے اور فضائل صدقات ہیں جس میں واجبہ صدقات اور نفلی صدقات ان سب کے تذکرے ہیں اور نماز میں اتنا قرآن سیکھنا ہر مسلمان پر پرجائن ہے جس سے اس کی نماز ٹھیک ہو جائے ادا ہو جائے فضائل قرآن اور اس نماز میں بلکہ ہر عمل میں صفت احسان ہو اس کے لیے یہ فضائل ذکر ہے اور ان اعمال کی طرف بلانا یہ بھی مسلمان کا کام ہے کہ ان اعمال کی طرف بلاتے ہوئے خود ان اعمال میں لگنا فضائل تبلیغ ہے اور یہ دین مسلمانوں کی ترقی کا یقینی ذریعہ ہے جس زمانے میں مسلمانوں کو اللہ نے جو کچھ دیا تھا تو اسی دین کے ذریعے سے دیا تھا دین کی محنت کے ذریعے سے دیا تھا تو آج اگر مسلمان گر چکے ہیں اور بستی میں پہنچے ہیں تو اس سے نکلنے کا راستہ صرف یہی ہے کہ دین کی طرف رجوع ہو جائے اس میں مسلمانوں کی موجودہ بستی کا واحد علاج کتاب اور ہمارے بڑے جن کے ساتھ ہم حشر کروانا چاہتے ہیں اس امت میں تو کرام رضوان اللہ تعالی مجمعین ان کی نمازیں کیسی تھی ان کا یقین کیسا تھا ان کے بچوں کی زندگی کیسی تھی ان کے مستورات کی زندگی کیسی تھی شکایات صحابہ گویا اس زندگی کو سامنے رکھ کر موت تک بندہ آگے بڑھتا رہے تو اس دعوت کے ساتھ ان فضائل کے حلقوں میں توجہ اور دھیان کے ساتھ اور ادب کے ساتھ کر اس کا سننا یہ بھی ہمارا کام کا بنیادی حصہ ہے جس سے دیکھنا چاہیے کہ میرے اندر روزانہ قرآن پڑھنے کا ذکر کرنے کا تبلیغ میں آگے بڑھنے کا اور اس طرح ان اعمال کا شوق کتنا بڑھ رہا ہے مقصود ہے ان اعمال کا ذوق اور شوق پیدا کرنا مقصود ہے حفظ مقصود نہیں ہے اور اس کے ساتھ ایک بات اور عرض کروں کہ اپنے فہم پر اعتماد نہیں اپنے فہم پر اعتماد کا کیا مطلب کہ نماز پڑھنے پر یہ وعدہ روزہ رکھنے پر یہ وعدہ عمل پر یہ وعدہ قرآن پڑھنے پر یہ وعدہ اور مجھے قرآن پڑھنا آتا ہے مجھے نماز پڑھنی آتی ہے مجھے پتا ہے مجھے کسی سے پوچھنے کی ضرورت نہیں ہے تو یہ بات نہیں یہ وعدے سب پورے ہوں گے کہ جب یہ وعدے یہ عمل علم کے مطابق ہو ایک ان اعمال پر زندگی بننے کا یقین اور ان اعمال کا شوق بڑھتا چلا جائے سننے سے لیکن یہ وعدے پورے ہو جائیں اس کے لیے ضرورت اس بات کی ہے کہ یہ عمل علم کے مطابق ہو تو اپنے فہم پر اعتماد نہ ہو اور علم علماء کے پاس ہے عمل کا علم علماء کے پاس ہے اور یہ حلقہ فضائل کا ہے مسائل کا نہیں ہے اور عمل کا علم عمل سے پہلے تو گویا وہ ذوق اور شوق پیدا کرنا مقصود ہے جو اس بندے کو فارغ اوقات میں علماء کے پاس جانے پر کھڑا کر دے کہ دیکھو میں نے عمل کرنا ہے اور کوئی بھی عمل ہو لیکن یہ عمل علم کے مطابق کرنا ہے تو عمل علم کے مطابق ہو اس لیے ایک وقت ایسا ہو جس میں ہمارے پورے ساتھی توجہ اور دھیان کے ساتھ انہی کتابوں سے جس کا میں نے تذکرہ کر لیا تو انہی کتابوں سے پڑھا جائے اور سنا جائے بولیں گے میرے محترم دوست اور بزرگ ہو سمست نبی دعوت چلو تو دعوت چلو چلے بھائی এবং দাওয়াত ছিল রিসালাতের অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে যে হুকুমগুলো আসছে সে হুকুমগুলোকে নবীর তরিকা অনুযায়ী আদায় করানোর জন্য দাওয়াত ছিল কারণ এর মধ্যে আল্লাহ তালা এর সাথেই আল্লাহ তালার পক্ষ থেকে কামিয়াবিয়ার সফলতার ওয়াদা করা হয়েছে এবং ওই হুকুম অনুযায়ী যে জীবনযাপন করবে না নবীর তরিকা অনুযায়ী যে জীবনযাপন করবে না তার জন্য ধমকি দেওয়া হয়েছে বরবাদির নাকামি তো সমস্ত নবীদের তৌহিদের দাওয়াত ছিল হুকুমের দিকেও দাওয়াত ছিল আল্লাহর হুকুম আদায় করার দিকে দাওয়াত ছিল তো দিন কোন একটা জিনিসের নাম না অনেক হুকুম সমন্বয়ের নাম হলো দিন আল্লাহ তালার সমস্ত হুকুমকেই আমাদের জানা থাকা এবং হুকুম আদায় করার তরিকা যেটা এটাও যেন আমাদেরই জানা থাকে এবং তরিকা ওই অনুযায়ী ওই নির্দিষ্ট তরিকা অনুযায়ী যেন আমরা আল্লাহ তালার হুকুমকে আদায় করি এর মধ্যে এরকমই যেন আমাদের সীমাবদ্ধ থাকে এই তরিকা যেন সীমা অতিক্রম না করি যে নামাজ আল্লাহ তালার যত এবাদত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ নামাজটা ঠিক মতো আদায় করার জন্য এবং আল্লাহ তালার যত হুকুম আছে এরকম করলে প্রত্যেকটা সাথী আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি বা নবীর মাধ্যমে এই হুকুমের ফাজাইল বলা হয়েছে যে হুকুমটা যদি বান্দা আদায় করে তো আল্লাহ তালা তাকে কি দিবেন আল্লাহ তালা তাকে কি দিবেন এবং এই হুকুমটা আদায় হবে কিভাবে যেমন কেউ যদি নামাজ পড়তে চায় তাইলে আরো অনেক কিছুর সাথে সাথে একটা জিনিস রাখবে সেটা হলো যতটুকুন কোরআন থেকে পড়া নামাজের জন্য নামাজের মধ্যে জরুরি অতটুকুন কোরআন যেন তার সহি হয় পড়তে রাখাতে কমপক্ষে কতটুকুন পড়তে হবে এই এতটুকুন যেন তার সহি হয় দুই রেখা নামাজ হলে দুই রাখাতে যতটুকুন পড়তে হবে এটা যেন তার সহি হয় হ্যাঁ এই নামাজটা পড়লে আমি কি পাব না পড়লে আমার সামনে কি বিপদ এইটা আমার জানা থাকা লাগবে কেন জানা থাকা লাগবে যাতে করে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার ইবাদতকে আমি নিজের আগ্রহই করতে পারি এটা বুঝা মনে না করি এটা কারোর পক্ষ থেকে আমার চাপাই দেওয়া হয়েছে আমাকে পরেশান করার জন্য এরকম যেন না হয় বরং আমার দিলের মধ্যে একটা আগ্রহ থাকে উল্লাস থাকে উচ্ছ্বাস থাকে যে আমি আল্লাহ তালা একটা হুকুমকে আদায় করার জন্য যাইতেছি করতে পারতেছি করছি আগ্রহ যেন থাকে এই ফাজাইলের কথা আলোচনা আছে হাদিসের মধ্যে কিতাবের মধ্যে যেটা আমাদের তালিমের মধ্যে যে কিতাবটা পড়ানো হয় ফাজাইলে আমল তার মধ্যে নামাজের ফাজাইলের আলোচনাও আছে শুকুর ফজিলত কি সিজদার ফজিলত কি নামাজের মধ্যে কোরআন তেলাবাদ করলে তার ফজিলত কি কোরআন নামাজের ফজিলত কি নামাজের জন্য যাইতেছে তার ফজিলত কি নামাজ পড়লে আল্লাহ তালা দুনিয়াতে কি দেবেন আখেরাতে কি দেবেন এটার বিস্তারিত আলোচনা আছে লম্বা আলোচনা এটি হলো আমাদের রোজানা তালিমের যে কিতাবটা ওই কিতাবের একটা অংশ অনুরূপ ভাবে আমার এবাদতটা রেওয়াজি না হয়ে যায় কারণ এবাদতটা এবাদত হওয়ার জন্য এবাদতটা এবাদত হিসেবে গণ্য করার জন্য এহসান শর্ত যে আল্লাহ তালার সামনে হাজির আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ তালা আমাকে দেখতেছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই আমি দেখতেছি এটা তো আমাদের মতো মানুষের পক্ষে এই কল্পনা করা মুশকিল কিন্তু আল্লাহ তালা আমাকে দেখতেছেন এটা তো সেই এই বিশ্বাস করা সকলের জন্যই সহজ এহসান যেটাকে বলে একেবারে আপাতমস্তক ভিতর বাহির সবকিছু নিয়ে আল্লাহর সামনে হাজির থাকা যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি আল্লাহর সামনে দাঁড়াইছি এই এহসান যদি না হয় তাহলে একটা বড় শর্ত এবাদত কবল হওয়ার জন্য যদি এটা না থাকে তো এবাদত কবল হয় না আল্লাহ তালার কাছে এটার আলোচনা ফাজাইলে জিকিরের মধ্যে আছে যতগুলো এবাদত তার মধ্যে এক নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ তারপরে রোজা তারপরে হাজ তারপরে জাকাত আমাদের তালিমের অংশের মধ্যে নামাজের ফজিলত আছে নামাজ নামাজ হওয়ার জন্য বড় শর্ত হলে হেসান তার ফজিলতের বর্ণনা আছে ফাজাইলে জিকিরের মাধ্যমে ফাজাইলে রোজার আলোচনা আছে রোজা রাখলে কি হবে না রাখলে কি করতে হবে রাখতে চাইলে কিভাবে রাখতে হবে খালি পেটের রোজা না মুখ চোখ হাত মুখ চোখ নাক কানের রোজা আলোচনা আছে যেটা রমজান মাসে পড়ার কথা আমরা পড়ে থাকি শুনে থাকি আমাদের মসজিদে মসজিদে হয় ফাজাইলে হজের আলোচনা আছে যেটা হজের মাস শুরু হইলেই যে অংশের থেকে তালিম শুরু করার কথা জাকাতের আলোচনা আছে ফাজাইলে সাদাকাতের মধ্যে ওয়াজিব জাকাত নফল দান সদকা বিস্তারিত আলোচনা আছে ফাজাইল সদাকাতের মধ্যে যেটা আমাদের তালিমের অংশের মধ্যে একটা অংশ অনুরূপভাবে মেরে মস্তরান দোস্তর বুজুর্গ এ আমাদের জান আর মাল এ কোথায় লাগলে আমি আল্লাহর কাছ থেকে বিনিময় পাব কোথায় লাগলে আমাকে হিসেব দিতে হবে এইটার আলোচনা আছে এই উম্মতের জান মাল যেমনিভাবে নিজে দিনী জিন্দিগি অবলম্বন করে দিনদার হয়ে জীবনযাপন করা অনুরূপভাবে আরও মানুষ যাতে দিনদার হইতে পারে এটার জন্য আর এটাও আমাদের জিম্মায় যার আলোচনা ফাজাইল তবলিগের মধ্যে আছে সারা দুনিয়াতে বর্তমানে অভিযোগ যে হ্যাঁ মুসলমানদের কি হয়ে গেল যেই মুসলমানের উপস্থিত হইতেছে শুনলে কাফের মুশ্রিকের বুক হরতাল করা শুরু হয়ে যেত হ্যাঁ মুসলমান আসতেছি নাকি মুসলমান আসলো তিনি আবার আজকে সেই মুসলমান সারা দুনিয়াতে নির্যাতিত নিপীড়িত কেন আমরা আগেই শুনছি মুসলমানের সম্পর্ক আল্লাহ আল্লাহর সাথে অতক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত মুসলমান মুসলমান থাকে যে জমানাতে মুসলমানদের সম্পর্ক আল্লাহ তালার সাথে ছিল কি কারণে ছিল সম্পদের কারণে না তাদের ভিতরের কারণে তার জিন্দিগির আমলের কারণে আমলের কারণে ছিল অধপতনের মূল কারণ মুসলমানদের অধপতনের মূল কারণ পুস্তিকা ওয়াহেজালা এলাজ ওইটার মধ্যে কারণ কারণগুলো দর্শাই দেওয়া হয়েছে যে মুসলমান এই বিপদের মুখে কেন পড়ছে এবং এই বিপদ থেকে মুসলমানদের মুক্তি পরিত্রাণের পথ কোনটা রাস্তা কোনটা এইটার আলোচনা এই পুস্তিকা ওয়াহেদ আলাজ তার মধ্যে আছে যে অবস্থা থেকে আমাদের পরিত্রাণ কিভাবে তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আর আমরা যে দাওয়াত তবলিগের মেহনত করতেছি কেন করতেছি মাকসাদ কি তাদের সাথে আমাদের হাসার হোক বলে চাই আমাদের দিলের তামান্না হওয়া উচিত যে সাহাবাদের সাথে আমাদের হাসর হোক নবীদের সাথে আমাদের হাসর হোক কি বলেন এটা চাই না আমরা মেরে মহতারাম দোস্তাদুজুর্গ এর আলোচনা আছে হেকায়তে সাহাবার মধ্যে বড় হেকায়তে সাহাবা তাদের ব্যক্তিগত আমল কেমন ছিল ওনাদের ঘরের মা বোনদের আমল কেমন ছিল ওনাদের বাচ্চাদের শখ জজবা আগ্রহ কেমন ছিল এই তালিমের যে তালিম যে আমাদের মেহনতের একটা অংশ এই অংশের মধ্যে এইটারই আলোচনা হবে এইটারই এই কেতাবের থেকে এগুলোই পড়তে হবে এর উদ্দেশ্য কোনো হাদিস মুখাস্ত করা না যে আমি গর্ব করে বলতে পারি যে আমার ফজাইলে নামাজের উপর এতগুলো হাদিস আমার মুখস্থ আছে ফজাইলে জিকিরের উপর এতগুলো হাদিস আমার মুখস্থ আছে হ্যাঁ মানা নাই কেউ যদি মুখস্থ করে তাকে আমার মানা করবো না যে তুমি বেউসুলি করতেছো না কিন্তু উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হলো এই কিতাবগুলা পড়ার মাধ্যমে এই তালিমের হালকাতে নিজের জরুরত হাজতকে দাবাই খাহেসাদকে দাবাই রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার দিকে এমন ভাবে ধ্যানের সাথে বসা যেই হাদিসটা আমি শুনতেছি এই হাদিসটা অনুযায়ী আমি আমল করব এটা হলো মাস্টার যে হাদিসটা অনুযায়ী আমল করব এটার জন্য শোনা এটার জন্য বসা তালিমের হক আদায় হইতে হইল বলে ওই লোকটার ব্যাপারে বলা যাইতে পারে যে লোকটা যে হাদিসটা শুনছে ওই হাদিসটা অনুযায়ী সে আমল করে জিকিরের যে হাদিসটা শুনছে ওই জিকিরের হাদিসটা অনুযায়ী সে আমল করে রমজানের যে হাদিসটা শুনছে রমজানের হাদিসটা অনুযায়ী সে আমল করে এটা হলো মাকসাদ মেরে মহতরাম দোস্তার বুজুর্গ সমষ্টিগত মাকসাদ হইল এই ফাজাইলের তালিমের হালকাতে বসে বসে আমার জীবনের জন্য যদি আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমার এই জীবনটাকে ওই সাহাবাদের জীবনের মতো করে আমাদের আমাকে প্রতিষ্ঠিত করতে হবে এইটা হলো আমাদের মাকসাদ হ্যাঁ মুখাস্ত করা যদি মাকসাদ না কিন্তু কেউ যদি করে ভালো দশটা বিশটা হাদিস কেন এমনও কোন বান্দা হইতে পারে যে ফাজাইল আমলের ফাজাইলের সাদাকার সাদাকার সাদাকাতে শুরু থেকে শেষ পর্যন্ত তার মুখস্থ হয়ে গেছে কোনো সমস্যা নাই বরং সে তো আলো আরো ভালো করলো কিন্তু উদ্দেশ্য এটা এটাকে উদ্দেশ্য বানানো না যে মুখস্থ করব বায়ান করব এটা উদ্দেশ্য বানানো না উদ্দেশ্য হইল আমার ভিতরে একটা আগ্রহ উদ্দীপনা সহজ জজবা পয়দা হয় যে আমার আমলটাকে এভাবে করতে হবে এই অবস্থানে আমাকে আমলটা করতে হবে বেড়ে মোস্তার আমদস্তর বুজুর্গ এই সব কিছু হইল ফাজাইল কেন আমি আমলটা করব। কেন নামাজটা পড়ব পড়লে কি হবে না পড়লে কি ক্ষতি হুজুর সাল্লাম দিনের উপরে চললে কি লাভ হবে সমষ্টিগত ব্যাপার তাও বলছেন না চললে কি ক্ষতি হবে তাও বলছেন আলাদা আলাদাও বলছেন কিন্তু এটা পড়ার দ্বারা আমার এবাদত নবীর তরিকা অনুযায়ী হয়ে যাবে না নবীর তরিকা অনুযায়ী এবাদত যেটা হওয়া সেটাকে বলে মাসাইল কিভাবে নবী নামাজটা পড়ছেন কিভাবে রোজাটা রাখছেন এটা আমাদের জানা নাই এই জন্য ফাজাইলের তালিমের হালকাতে বসে বসে নিজের ভিতরে আমার আগ্রহ পয়দা করা আগ্রহ যেন ধাক্কায় আমাকে ওলামাদের কাছে নিয়ে যায় কারণ যেই নামাজের সাথে আল্লাহ তালা ওয়াদা করছেন ওই নামাজ পড়ার বিবরণ কিতাবের মধ্যে আছে যেটা আমি জানি না যে আমলের সাথে আল্লাহ তালা যে আমলের সাথে যে ওয়াদা করছেন আল্লাহ নবী যে আমলের সাথে যে ওয়াদা করছেন ওই আমলটা কিভাবে করলে সঠিক হবে ওইটা মাসলা মাসাইলের কিতাবের মধ্যে আছে ওইটা আমি জানি না কোন ক্রমেই আমার জানার উপরে আমার নিজের আমলের উপরে আগে বলতেছিলেন যে আমার জানার নিজের আমলের উপরে যেন আমি সন্তুষ্ট না হয়ে যায় যদি আমি সন্তুষ্ট হয়ে যাই তাহলে আমার আগে বাড়ার রাস্তা বন্ধ হয়ে যাবে তখন আমার কামটা আরেকজনের জন্য হবে শুরু হয়ে যাবে আমার অজান্তে আরেকজনের জন্য শুরু হয়ে যাবে যে আমি তো জানি আমি তো করি এখন ওরা কি করে করে যাতে ওরাও করতে পারে এটার জন্য আমি চেষ্টা করতেছি তখন তার রাস্তা বন্ধ হয়ে যাবে মেরে মহতরাম দোস্তর বুজুর্গ আমানের তরিকা গ্রহণযোগ্য তরিকা সঠিক পদ্ধতি সঠিক নিয়ম সঠিক শর্ত সারায় এটা ওলামা কেরাম জানে এই জন্য আমার মেহনত আমার দাওয়াত আমার তালিম তালিমের হালকার এহতেমাম এহতেমাম আমার ভিতরে আরো অনেক কিছুই তৈরি করবে তার মধ্যে একটা জন এই জিনিসটা তৈরি করে যে আমাকে ওলামাদের মহতাজ বানায় দেয় ওলামাদের পর্যন্ত আমাদেরকে ধাক্কা ধাক্কা ধাক্কায় নিয়ে যায় ওইখানে আমি সহি তরিকা শিখবো আমালের দ্বারা আমি উপকৃত তখন হব আমালের দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াদা তখনই করা হবে যখন নাকি আমার আমালটা কি হবে সঠিকভাবে হবে আর সঠিকভাবে হওয়ার এলেম কাদের কাছে আছে ভাই ওলামাই কারামদের কাছে আছে যাতে করে আমাকে আমার একটা সময়ে এই যতখানি সময় আমার দেওয়া দরকার অতখানি সময়ের জন্য আমার ব্যস্ততার থেকে ফারেক করে আমাকে ওলামাদের ওলামাদের কাছে নিয়ে যায় এই জন্য ওলামাদের সাথে সম্পর্ক থাকা ওলামাদের কাছে যাওয়া আসা নিজের প্রয়োজনই জরুরি আমার জন্য জরুরি আমি যা চাইতেছি যে মাকসাদে আমি তবলিগের কামের মধ্যে লাগছি یہ کمائی نہیں ہے اس لیے اپنے کو محتاج اور ضرورت مند سمجھ کر مسجد کے ساتھ جتنے گڑے ہیں اور ہر گھر میں جتنے بالغ افراد ہیں یہ ہر ایک پر ذمہ داری ہے کہ وہ اس کو سیکھے تو اس سیکھنے کے لیے اس دین کے مطابق زندگی گزارنا سیکھنے کے لیے لوگوں کے پاس جا جا کر یہ بات موقع محل کے اعتبار سے بتا کر اللہ کے راستے میں نکالنا چونکہ ضرورت اب ہے دیکھو ایک بیمار ہے جو بیمار نہیں ہے وہ تو الگ بات ہے وہ تو میں نے پہلے بات عرض کی جو بیمار ہے گھر میں اگر چار بیمار ہیں تو یہ بات نہیں ہے کہ باری باری اسپتال جائیں ہر ایک کی ضرورت ہے اس طرح گھر میں اگر دس افراد ہیں اور یہ زندگی سیکھے بغیر وہ کام کر رہا ہے تو اس کے لیے دین سیکھنا ضروری ہے یہ نکلنا بھی ایک طریقہ ہے سیکھنے کا انحصار اس میں نہیں ہے اس لیے ہمارے ساتھی دو دو تین تین کی جوڑیاں بنا کر گھر تقسیم کر کے ساتھ سات آٹھ آٹھ گھر تقسیم کر کے گھروں پر ملاقات کر کے انفرادی طور پر ان سے بات کر کے ان کو اپنے ماحول میں لا کر جوڑنا ان اعمال میں اور اللہ کے راستے میں نکالنے کے لیے تیار کرنا اس کے لیے محنت کرنا یہ اور دعوت دینا یہ ہمارے کام کا ضروری اور عام عمل ہے کہ لوگوں کے پاس جا کر لوگوں کو اللہ کے راستے میں نکلنے کے لیے تیار کرنا বলে যে ভাই যত মানুষ আছে দুনিয়াতে যত মুসলমান আছে দুনিয়াতে সকলেই যার যার বুসুজ মতো পরিবার পরিজন নিয়ে বসবাস করতেছে পরিচালনা করতেছে তাদের জরুরতকে পুরা করতেছে কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই যে পরিবার পরিজনের দেখাশোনা এবং তাদের জরুরত পুরা করার লাইন যেটা পদ্ধতি যেটা এটা তারা দিনের সাথে সম্পর্কহীনভাবে কোরআন হাদিসের সাথে সম্পর্ক না রেখেই তারা করতেছে বলেন যে এসেছে পরিবার পরিজনের হক আদায় করতেছে না বরং পরিবার পরিজনের হককে নষ্ট করতেছে কারণ সকল মুসলমানদের জন্য জরুরি ছিল তারা যেন দিনই দুনিয়াবি সকল জরুরত ওরা করে কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী অর্থাৎ দিনের নির্দিষ্ট তরিকা অনুযায়ী প্রথমে যে শিখে তারপরে সে ওটার মধ্যে লাগে পরিবার পরিজনের হক আদায় করার পিছনে লাগে কিভাবে হক আদায় করাটা শরীয়ত সমর্থিত সমর্থন করে আল্লাহ তালা পছন্দ এটাকে সে আগে শিখবে তারপরে সে করবে এটা ছিল জরুরি এটা ছিল নিয়ম কিন্তু আমরা অধিকাংশ এই নিয়মটাকে ভঙ্গ করে বসে আমরা মশগুল হয়ে গেছি আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণ বা দেখাশোনা বা তাদের তরবিয়তের জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি এই মানুষদের সংখ্যা দিয়ে এই মানুষরাই সমস্ত এলাকার মধ্যে জুড়ে বসে আছি আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে পরিবার পরিজনের পরিচালনা আমরা কয়জনে করি করি না কেন করি না এই জন্যে যে কোরআন হাদিস অনুযায়ী পরিবার পরিচালনার পদ্ধতি যেটা এটা আমরা জানি না না জানার কারণে আমরা এটা করতেছি এই জন্য মেরে মোখতার আমদার বুজুর্গ আমাদের সকলের দায়িত্ব হলো এটা আমাদের মসজিদের আশেপাশে যতগুলো বাড়ি আছে এই প্রত্যেক বাড়িতে যতগুলা বালেক পুরুষ আছে পরিবারের জিম্মাদার আছে দুইজন তিনজন কারা জামাত বানায় তাদের কাছে যাওয়া তাদের কাছে যেয়ে তাদের হাতে ধরে পায়ে ধরে ওই যে আগে যে বলা হলো আখড়াতে সামনে রেখে তাদেরকে দাওয়াত দেওয়া দাওয়াত দিয়ে দিয়ে হাতে পায়ে ধরে তাকে রাজি করা আল্লাহ রাস্তাতে বের করার জন্য কারণ আল্লাহ রাস্তাতে বের হওয়া এইটাও দিন শিখার যত মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম এই কথা না যে শুধুমাত্র আল্লাহ রাস্তায় দিন শেখার মাধ্যমে অন্য কোনো রাস্তা নাই এটা গলত এবং জাহালাত দিন শেখার যত রাস্তা আছে তার মধ্যে আল্লাহ রাস্তাতে যাওয়া এইটাও একটা রাস্তা এইটাই একমাত্র রাস্তা না যেটা উনি বলতেছে যে মুনহাসের নেই ইসমে তো মেরে মোখতারাম দোস্তর বুঝলেন এই জন্য আমরা চেষ্টা করবো তাকে আল্লাহ রাস্তাতে বের করার জন্য কখনো কখনো তাদের উপর চেষ্টা মেহনত করে একটা মাহলে নিয়ে আসা যে মাহলে আসতে রাজি হয় মসজিদে আসতে রাজি হয় তাকে মসজিদে নিয়ে এসে তার উপরে মেহনত করা সেজন্য প্রথমে তার জিম্মাদারিটা বুঝে নিজের ইমামকে কতটুকুন বাড়ানো তার জিম্মাদারি নিজের আমলকে কতটুকু সহি করা তার জিম্মাদারি কিভাবে করতে হবে এই ব্যাপারে তার জিম্মাদারি কি পরিবার পরিজনের ব্যাপারে তার জিম্মাদারি কি এইটাকে বুঝাইয়া এইটার গুরুত্ব দিয়ে ওটাকে শিখার জন্য তাকে আল্লাহ রাস্তাতে বের করার জন্য চেষ্টা করা এটা আমাদের সকলের দায়িত্ব যারা আমরা আল্লাহ রাস্তাতে যাইতেছি তাদেরও দায়িত্ব এবং যারা এই মুহূর্তে বাড়িতে যাব তাদেরও দায়িত্ব তাদেরও দায়িত্ব এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাস্তাতে বের করে দিন শেখানোর একটা ব্যবস্থা করে দেওয়া দিন শেখার রাস্তায় তাদেরকে চালায় দেওয়া যাতে করে সকলেই সকলেই দিনই দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়ার জীবন যাপন করার যে নির্ধারিত তরিকা পদ্ধতি আছে ওই নির্ধারিত তরিকা পদ্ধতি অনুযায়ী সে জীবন যাপন করতে পারে মুসলমানের সবকিছুই দিন নামাজও দিন খানা পিনাও দিন যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয় আর যদি তা না হয় তাইলে পায়ের বই করে এসে চলবে এটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই জন্য মেরে মহতার আমদস্কর বুজুর্গ আমাদের সকলের দায়িত্ব মানুষের বাড়ি বাড়িতে যে আমার মসজিদের আশেপাশে বা যে মসজিদে জামা থাকবে বা আশেপাশে যতগুলো ঘর আছে সমস্ত ঘরে যেয়ে যে তাদেরকে তশকিল করে তাদেরকে তৈরি করে আল্লাহ রাস্তাতে বের করে দেওয়ার চেষ্টা করো যাতে করে তারাও দিন শিখে আসতে পারে اس ایک وقت ایسا ہو جس میں آج دس ساتھیوں کی جماعت بنا کر اجتماعی طور پر مسجد کے ساتھ جتنے گھر ہیں ایسے مناسب وقت میں خواہ و عصر کے بعد ہو گھروں پر مل سکتے ہیں یا مغرب کے بعد اگر گھروں پر مل سکتے ہیں تو عمومی گشت کے عنوان سے گھر گھر جا کر ملاقاتیں کر کے لوگوں کو مسجد میں جمع کرنا جہاں تک وہ گھر گھر کی کی ملاقاتوں بات ہے وہ لوگوں کے پاس جا کر وہاں تو وہاں انہی کے بیٹکوں میں گھروں میں جہاں بھی ملے پوری بات کر کے اپنے تیار کرنا اور اپنے ساتھ آمار کے لیے تیار کرنا ہے اور جہاں تک عمومی گش کا تعلق ہے تو اس میں پوری جماعت جا کر یہ ایمان جو پہلی بات اور اس کی کلمے والی بات مختصر طور پر کر کے لوگوں کو مسجد میں جمع کرنا آنے والوں کا استقبال کرنا ایک دو آدمیوں کا اللہ کی طرف متوجہ ہو کر دعا مانگتے رہنا اور پورے محلے میں گش کر کے جمع کر کے پھر نماز کے بعد ان سے انہی چھ نمبروں میں بات کرنا چھ نمبروں سے باہر نہ نکلنا اندر ہی رہنا ہے فضائل بیان کرنا ہے مسائل بیان نہیں کرنا ہے ہمارا کام احکام بیان کرنا نہیں ہے بلکہ احکام کی قیمت بیان کرنا ہے حکم پورا کریں گے زندگی بنے گی پورا نہیں کریں گے زندگی بگڑے گی حکم کا پتہ چلے گا علماء سے اس سے فضائل بیان کرنا مسائل بیان نہ کرنا اور جو موجودہ حالات ہے ملک کے علاقوں کے اس پر بات نہ کرنا اس کے تذکرے نہ کرنا حالات کا تعلق اعمال کے ساتھ ہے اور سیاسی باتوں سے پرہیز کرنا اختلافی باتوں سے پرہیز کرنا علیہ السلام اور صحابہ کرام کے واقعات بیان کرنا نیچے نہ آنا اس طرح بات کر کے موقع محل کے اعتبار سے گویا انفرادی ملاقاتوں کے ذریعے سے اور یہ عمومی گش کے ذریعے سے لوگ آ کر نقد اللہ کے راستے میں تین چلی کے لیے اللہ کے راستے میں نکالنے کی پوری محنت ہو اور جو تیار ہو جائے ان کے اصول वसूल करने के लिए भी पूरी मेहनत हो ताकि नकद जमाते अल्लाह के रास्ते में निकल जाए মেরে মহতরম বুজুর্গ এর আগের কথাবার্তার মধ্যে যেটা ছিল সেটা হলো এনফেরাদি রাস্তের রোজানা মেহনতের আলোচনা ছিল যে দুইজন তিনজন করে জামাত বানায় বানায় মসজিদের আশেপাশে সমস্ত মুসলমানদের ঘরে যেয়ে তাদেরকে তৈরি করার চেষ্টা করা যে তৈরি করে আল্লাহ রাস্তায় বের করা যাতে করে সেও দিন শিখে আসতে পারে পুরাপুরি নাও শিখতে পারলে কমপক্ষে ভিতরে একটা জ্বলন নিয়ে আসে বাড়িতে এসে পুরা করতে পারে আর একটা আর একটা মেহনত হইল উমুমি গাছের সেকেলের মেহনত সপ্তাহে একদিন নিজের মহল্লাতে একদম দশজন দিয়ে একটা জামাত বানায় সমস্ত মুসলমানদের ঘরে জামাত নিয়ে সমস্ত মুসলমানদের ঘরে ঘরে যাওয়া যাওয়ার ব্যাপারে কোনো একটা নামাজকে ঠিক করে ওই নামাজের পরে যাওয়া নামাজের পরে যাওয়া আর কাস্তের জন্য ওই মহল্লাতে ওই ওই দিন ধার্য করা বা ওই নামাজের পরে ধার্য করা যেই নামাজের পরে মানুষদেরকে ঘরে বাড়িতে পাওয়া যায় বেশি পরিমাণে পাওয়া যায় ওইরকম একটা নামাজের পরে পুরা মহল্লার মধ্যে মানুষের বাড়ির পেড়েতে যে পুরুষদের সাথে ওই মুক্তাসার ভাবে দাওয়াতের যে তিন মৌজু তিনটা বিষয় তৌহিদ রিসালতার আখেরাত এই তিনটা বিষয়ের উপরে অল্প অল্প আলোকপাত করে তাকে তৈরি করে নগদ মসজিদে নিয়ে আসা কারণ পুরা সপ্তাহ তো তার বাড়িতে যে যে তাকে চেষ্টা করছে তাকে তৈরি করার জন্য তার বাড়িতে যে চেষ্টা করছে তাকে তৈরি করার জন্য ওইটা তো আসলে এক সুইর মহল ছিল না একাগ্রতার মহল ছিল না আশেপাশে তার ব্যস্ততার মহল ছিল এই সুমনি গাছের মাধ্যমে চেষ্টা করব যে একটা পাক মাহলের মধ্যে মসজিদের মধ্যে নিয়ে আসার জন্য এখানে এসে পরবর্তী নামাজের পরে আসের পরে গাছ থাকলে মাগরেবের পরে মাগরেবের পরে গাছের সুযোগ থাক গাছের নিয়ম থাকলে এসারে পরে তাদেরকে নিয়ে কথাবার্তা বলা তাদেরকে আগ্রহী করা দিন শিখলে কি লাভ তার আগ্রহ তৈরি করা দিনের উপর চললে কি লাভ তার আগ্রহ তৈরি করা ইমান মোকাম্মল হইলে কি সুবিধা তার আগ্রহ তৈরি করা যদি অসম্পূর্ণ ইমান থাকে তাহলে কি সমস্যা এটার আলোচনা করে কথাবার্তাটাকে ছয় নম্বরের মধ্যে সীমাবদ্ধ রেখে তাদেরকে তৈরি করার জন্য চেষ্টা করা এই দিন শুধু আমরা এই বয়ানের মধ্যে ছয় নম্বরের মোজাকা বয়ানের মধ্যে আমরা কোনো মাসাইলের বয়ান করব না কারণ এটা শিখা শিখানোর মজলিস না তালিম ছিল শিখা শিখানোর মজলিস আল্লাহ রাস্তাতে বেরিয়েছি ওইটা হলো শিখা শিখানোর সময় ওইখানে তো জরুরি মাসলা মাসাইলার আলোচনা করতে হবে ছাড়া জেন্দিগির দিনে পূর্ণতা আসবে না অতটুকু আলোচনা করতে হবে এটা হলো তারগিরের আলোচনা নামাজের মাসলা বলবো না ইমানের মাসলা বলবো না ইমান নষ্ট হয় কিভাবে ইমান থাকে কিভাবে এইটা মাসলা বলবো না বরং ইমানের লাভের কথা বলবো ইমানের লাভের কথা বলবো ইমানের লাভের কথা যখন শুনবে তখন সে নিজেই আগ্রহী হবে তাইলে ইমান পূর্ণ হয় কিভাবে একজন আলেমের কাছে যাবে এমন ভাবে কথা বলবো আমলে ছয় নম্বরে এমন লাভের কথা বলবো যে লাভের কথা শুই না সে নিজেই সিদ্ধান্ত নেয় যে একজন আলেমের কাছে যে আমাকে এখন ওই তরিকাকে শিখতে হবে আন্দাজ হবে এটা এখানের মধ্যে দুনিয়া কোনো আলোচনা করব না বর্তমান কোন বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব না রাজনৈতিক আলোচনা করব না বর্তমান পরিস্থিতি আমি আলোচনা করব না কারণ পরিস্থিতিকে দোষ দিয়ে কোনো লাভ নাই পরিস্থিতি আল্লাহ তালা ফয়সালা করছেন কেন করছেন আমার আমলের কারণে করছেন বান্দার যেমন যেমন আমল হয় দেশে ওই রকম অবস্থার ফয়সালা আল্লাহ তালা করে দেন আমল যদি ভালো হয়ে যায় তো ভালো অবস্থার ফয়সালা হবে আমল যদি মন্দ হয়ে যায় তো মন্দ অবস্থার ফয়সালা হবে তাহলে রাজনৈতিক আলোচনা কিনে দিলাম যদি অবস্থা কোনো অবনতিকর অবস্থার শিকার আমরা হয়ে থাকি এর জন্য তো আমরা দায়ী আমাদের আমল দায়ী সুতরাং ছয় নম্বরের মধ্যে আমলের ইসলাহের আলোচনা করবো আমল আমলে ইস্তা হইলে কি লাভ ইমান পূর্ণ হইলে কি লাভ নামাজ সহি হইলে কি লাভ এলেন শিখলে কি লাভ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকলে কি লাভ হ্যাঁ আখলাকটা সুন্দর হলে কি লাভ নিয়ত সহি হইলে কি লাভ আল্লাহ রাস্তাতে গেলে কি লাভ এর মধ্যেই আমি সীমাবদ্ধ থেকে কথাবার্তা বলবো এবং কথাবার্তা বলে মানুষদেরকে তৈরি করব যাতে আল্লাহ রাস্তাতে পাঠানোর জন্য যাতে করে ওইখানে যেয়ে তার দিন শিখার একটা রাস্তা তার জন্য খোলা যায় কি বলে ঠিক আছে না ভাই अपनी जरूरत की चीजें जो हमारी जरूरत की है वो अपने साथ लेकर जाना اجتماعی طور پر جو برتن ہیں اور اپنی ضرورت جو نکلنے کے زمانے میں تو وہ تاکہ ہمیں کسی سے کچھ مانگنا نہ پڑے کیونکہ اللہ کا کام کرتے ہوئے مانگنا صرف اللہ سے ہے اس لیے اوروں کے سامنے اپنی حاجت رکھنے سے اپنے آپ کو بچانے کی کوشش کرے لوگوں جن پر محنت کر رہے ہیں ان سے فائدہ اٹھانا وہ دل میں نہ آئے ان کی طرف کما نہ ہو اور اپنے ضرورت کے بقدر ہر ایک کی ضرورت الگ الگ ہے اپنی ذات پر بقدر ضرورت خرچ کرنا دوسروں پر خرچ کرنا اللہ نے استعداد دی ہے تو وہ الگ عنوان ہے لیکن اپنے پر بقدر ضرورت خرچ کرنا اس سے زیادہ نہیں کیونکہ یہ دینی زندگی ہم سیکھ رہے ہیں اور اپنی چیز ہو پاس تاکہ کسی سے مانگنا نہ پڑے لیکن اگر کسی کی ضرورت ہو تو ہم اجازت دیں ہاں۔ اور دوسرے کی چیز کو بغیر اس کے طیب خاطر کے استعمال نہ کیا جائے لا مال عمر مسلم اللہ بطیب خاطر ہی اس زندگی کا سیکھنا یہ ہمارا کام ہے اور ہر مسجد میں ایسی جماعت ہو جو انہی اعمال کی طرف لوگوں کو بلائے کسی کے لیے مشورہ بھی کرے روزانہ ملاقاتیں بھی کرے تعلیم بھی کرے عمومی گش بھی کر لے دوسرے محلے میں بھی کر لے قریب قریب میں گئے روزے کی جماعتیں بھی نکالے اور جو کام ہو مشورے کے ساتھ ہو تو انشاءاللہ اسی کے اپنے ذمہ دار کی تعداد کے ساتھ مشورے کے ساتھ اسی میں خیر و برکت ہے اللہ ہم سب کو توفیق دے آمین تو میرے محترم بزرگوں এই যে আমরা যারা এখন আল্লাহ রাস্তাতে যাব বিশেষ করে তাদেরকে বলা হইতেছে তারা যাওয়ার আগে নিজের সমস্ত সামানকে সাথে নিয়ে যাব সামান মানে সফরে যা কিছু প্রয়োজন হবে খাওয়া দাওয়ার ব্যাপারে হাড়ি পাতিল কিতাব ও যা কিছু দরকার হয় আমরা সাধ্যমতো নিয়ে যাব এই জন্য যাবো যে কোন মানুষের কাছে আমাদের সোয়াল যেন না করতে হয় চাইতে না হয় মোকাবেক্ষি না হইতে হয় কারণ আমরা যে আল্লাহ রাস্তাতে যাই আমরা একটা কথা খুব জোর দিয়েই বলার জন্য চেষ্টা করি সেটা হলে চাইলে আল্লাহর কাছে চাও চাইলে আল্লাহর কাছে চাও আশা করলে আল্লাহর কাছে আশা করো বলতে চাইলে আল্লাহর কাছে বলো আমাদের যা কিছু প্রয়োজন হবে এটা যদি আমাদের ব্যবস্থা না করে যায় তো এখানে যাওয়ার পর আমাদেরকে চাইতে হবে তখন আমাদের কাম আর আমাদের কথা একরকম আর থাকলো না কাম আর কথা যদি একরকম না থাকে তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না মানুষ নেবে না আমাদের কাছ থেকে ওরা করে যেটা বলে বলে যেটা করে এটা উল্টাটা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আর কারো যদি অনেক বেশি সচ্ছলতা থাকে কোনো অভাব নাই সেও যে এন্তেজাম ব্যবস্থার সাথে যাব এটা খুব সাধারণ ব্যবস্থার সাথে সে যাব কারণ আমরা দিনই জিন্দিগি শিখতে যাইতেছি হ্যাঁ বাহল্যতার সাথে দিনের কোনো সম্পর্ক নাই যা খুশি তাই করে যেখানে খুশি সেখানে খরচ করে এর সাথে দিনের জিন্দিগির সম্পর্ক নাই এই জন্য যতটুকু না হলে নয় এতটুকুনের মধ্যেই থাকার চেষ্টা করবো তাই আবার সচ্ছলতা যাই থাকুক না কেন জরুরতের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন রকমের জরুরত আছে অনেক মানুষ আছে তার এটার একটু দরকার এটার দরকার সে নিয়ে যাবে সাথে করে আরেকজনের তো আসা যাবে না হ্যাঁ নিজে একটা জিনিস নিয়ে গেছে তার প্রয়োজনে নিয়ে গেছে অনেকে ফ্লাক্স নিয়ে যায় কথার কথা নিশ্চিত আমার প্রয়োজনে কিন্তু ভালো হবে এটা যে আমি জামাতের সাথীদেরকে বলে দে ভাই আপনাদের যদি কখনো দরকার হয় ব্যবহার করতে পারেন এর দ্বারা মিল মহব্বত থাকবে আর ওই ভাইয়ের দ্বারা হাদিসের খেলাপ কোন ওনাদের দ্বারা হাদিসের খেলাপ আমলটা হইল না এই জন্য আগের থেকে এজাজত দিয়ে দেব আর কেউ যদি তার নিজস্ব কোনো জিনিসের এজাজত না দিয়ে থাকে অনুমতি না দিয়ে থাকে তাহলে ওইটা ধরবো না ওইটা ব্যবহার করব না কারণ নবীজি বলেন কারো মাল অত সময় পর্যন্ত তোমার জন্য হালাল না যত সময় পর্যন্ত সে তোমাকে সন্তুষ্ট চিত্তে না দেবে কোন মানুষের মাল কারোর জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে না দিবে যদি তার কাছ থেকে অনুমতি না নেই তো যে আমি ব্যবহার করলাম যে সে খুশি না নারাজ এটা বুঝবো কেমনে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ আমরা আমাদের জরুরতের সামানকে নিয়ে যাব এবং জরুরত পুরা করার ব্যাপারে একেবারে সাধারণ হ্যাঁ, থেকে হ্যাঁ। সাধারণ ভাবে পুরা করার জন্য চেষ্টা করব বেশি বিলাসিতা যেন না হয়ে যায় বিলাসিতার সাথে দিন থাকে না বিলাসিতা যেন না হয়ে যায় আর এমন ভাবে ব্যবস্থা করে এখান থেকে রওনা দিব যে কারো কাছে কিছু চাইতে না হয় جو اجتماعی طور پر تعلیم کی کتابیں ہیں تو اس میں ریاضت صالحین ہے الادب المفرد ہے حیات الصحابہ ہے اور مشکات کے آٹھ ابواب جو لکھی گئی ہے حضرت مولانا انعام الحسن صاحب رحمۃ اللہ علیہ کے زمانے میں تو انہیں کتابوں سے عربوں کے لیے تعلیم ہے باقی عربوں کے علاوہ جو بھی جس ملک کا ہے اعظم ان کے لیے انہیں کتابوں سے تعلیمیں ہیں نکلنے کے زمانے میں بھی مقام پر بھی اپنے مسجد میں اور اپنے گھروں میں যে তালিমের কিতাবের আলোচনা চলতেছিল আরব ভাষাভাষীর মানুষ যারা তাদের জন্য তালিমের কিতাব হল রিয়াজুস সালেহীন আদাবুল মুখরাদ হায়াতুস সাহাবা এবং মেশকাতের আট বাপ যেটা আবু হবে মুক্তাখাবা নামে পরিচিত হজরত এনামুল হাসান রহমতুল্লাহ জমানার ওই মেসকাতের আট বাপ থেকে নিয়ে আলাদা করে লেখা হয়েছে একত্রিত করা হয়েছে আট বাপ এই কিতাবের থেকে আরব হজরতগণ তালিম করবেন আরব হজরতগণ বাদে অনারব আমরা যারা আছি আজ আমি অনারব তাদের জন্য হলো এই ফাজাইলে আমল ফাজাইলে সাদাকাত পুস্তিকা ওয়াহেদ এলান এটা হলো আমাদের জন্য তালিমের কিতাব আমরা এর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো তালিমটা এর মধ্যে চালাবো কোথায় করব তালিম যতদিন পর্যন্ত আল্লাহর রাস্তাতে থাকি এতদিন পর্যন্ত দৈনিক এই কিতাবের থেকে আমরা তালিম করব। যখন আমরা প্রয়োজনে ঘরে ফিরে যাব আবার বের হওয়ার নিয়োগ করা পরিস্থিতির জন্য ঘরে যাব তখন আমাদের মসজিদেও এই তালিম হবে মুসলমানদের ঘরে এই তালিমের হালকা কায়েম করব কি تو করবো তো ইনশাআল্লাহ نکلنے کے زمانے میں جتنا علم ضروری ہے مسائل کے اعتبار سے تو اس کو تو نکلنے کے زمانے میں سیکھا جائے اور مقام پر بھی جس جس عمل کے علم کی ضرورت ہو اس کو سیکھا جائے تو نکلنے کے زمانے میں قرآن پاک کم از کم اتنا سیکھنا پر ذہن ہے جس سے نماز درست ہو جائے اس لیے حلقوں کا اہتمام کیا جائے ہاں، تین تین یا چار چار حلقے ہوں لیکن ہر حلقے میں ایک معلم کا ہونا ضروری ہوتا ہے یہ حلقے سننے سنانے کے نہیں ہوتے کہ ایک نے سنا دیا دوسرے نے سنا دیا تیسرے نے سنا دیا اور کوئی غلطی ٹھیک نہیں ہوئی بلکہ یہ حلقے سیکھنے سکھانے کے ہوتے ہیں اور سیکھنا سکھانا بھی سبقن سبقن ہے مثلا کسی کی غلطی سورہ فاتحہ کی پہلی آیت میں ہے الحمدللہ رب العالمین ہمیں کمزور ہے اس کی اس طرح اور حروف تو اس کو ٹھیک کرے کسی کی غلطی سورہ فیل میں ہے سورہ فاتحہ ٹھیک ہے کم از کم سورہ فاتحہ اور کچھ صورتیں تو ہر مسلمان اس کو اس طرح پڑھنا سیکھ لے تاکہ خود نماز پڑھے ضرورت ہو وہ بھی ٹھیک ہو پڑھائے ضرورت پڑ جائے وہ بھی ٹھیک ہو تو یہ حلقے سیکھنے سکھانے کے ہوتے ہیں سننے سنانے کے نہیں ہوتے اور سیکھنا سکھلانا سبقن ہو یہ پورا چالیس دن گویا روزانہ یہ ایک عمل ہے پھر جو قرآن پڑھ سکتے ہیں تو کم از کم ایک پارے کی پارا تلاوت کرے اللہ کرے شوق اور بڑھے اس طرح بڑھتے چلے جائے اور جو نہیں پڑھ سکتا تو وہ اس چلنے کے دوران اور چار مہینے کے دوران الف با تا سیکھنا شروع کر دے اگر یہ پڑھ سکتا تھا تو بیس منٹ آدھا گھنٹہ یہ قرآن پاک کی تلاوت میں اس کا خرچ ہوتا تو وہی وقت سیکھنے میں لگا دے تو جی بھائی یہ جی جی، ہمارا اللہ رستے تھے جابو جی کے এখানের মধ্যে তালিমের যে হালকার আলোচনা চলতেছে তার মধ্যে একটা হলো কেতাব পড়া কেতাব পড়ার মাকসাদ হলো এই হাদিসটা অনুযায়ী এই ফাজাইলের শখ আগ্রহ সহ আমার আমলটা হইতেছে কিনা এইটাকে দেখা দ্বিতীয় জিনিস হল এই তালিমের হালকার মধ্যে এতটুকু কোরআন যেন সকলেরই সহি হয়ে যায় যতটুকুন কোরআন না পড়লে নামাজের রাতের যে ফরজ এই ফরজটা আদায় হয় না এতটুকুন যেন আমাদের সহি হয়ে যায় এই জন্য আমরা তালিমের হালকা বানাবো মস্কের হালকা বানাবো মস্কের হালকা বানানোর জন্য তিনজন করে হইতে হবে চারজন করে হইতে হবে এটা কোনো জরুরি না জরুরি হলো যে কয়জনের সহি পড়তে পারে ওই কটা হালকা হবে আর এটা হলো শিখা শিখানের হালকা শিখবো শিখাবো শিখবো শিখাবো শুনবো শোনাবো এই হালকা না চারজনে পড়লো আর চারজনে শুনলো আবার আরেকজনে পড়লো বাকি চারজনে শুনলো আবার আরেকজনে পড়লো বাকি চারজনে শুনলো এইভাবে পাঁচজন পুরো হয়ে গেলে এটা না শিখা শিখানের হালকা শিখার প্রশ্ন তো তারই যার গলতি আছে যার ভুল হয় উচ্চারণটা ঠিক হয় না মনে করা যে একজন তালিমের হালকাতে বসছে সে সোরা হা সোরা পাতে তো লাগবে এটা তো বাদ দেওয়া হবে না এটাও লাগবে কমপক্ষে আরো চার পাঁচটা সোরা লাগবে কিন্তু সেরা বাহাতে ফাতে পড়তে যে তার প্রথম আয়াতেই ভুল আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন এটাকে আমাদের উস্তাদরা শিখেছেন এটা হলো বড় হা এটা গলার মধ্যে থেকে উচ্চারণ হবে একেবারে সিনের উপরের অংশ থেকে এইটা সে এখান থেকে উচ্চারণ না করে ছোট হার মতো উচ্চারণ করছে গলার শেষ উপরের অংশ থেকে উচ্চারণ করছে এটা এমন ভুল যে ভুলের কারণে নামাজ হওয়ার সম্ভাবনা নাই সেইভাবে ভুল করলো তারপরে সামনে একটু শেষ করে দিল কেউ কোনো কর্ণপাত করলো না ধ্যানও করলো না না এইটার নাম তালিমে না তাকে ওইখানেই ওই অক্ষরটাকে ঠিক করার জন্য যে অক্ষরটা ভালোভাবে উচ্চারণ করতে পারে তার মাধ্যমে তার ওই অক্ষরটাকে ঠিক করানো শুরু করতে হবে তারপরে অক্ষরটাও ঠিক হবে তারপরে আয়াতটা ঠিক হবে তারপরে সে পরের আয়াতে যাবে কারণ এই তালিমের হালকাটার নাম আমরা বড়দের থেকে যেটা শুনছি বড়দের জবানে সেটা হলো তালিম তাল্লুম শিখা শিখানো শোনা শোনানো না ওই আয়াতটা ঠিক হয়ে তারপর সে দ্বিতীয় আয়াতে যাবে মনে করেন যে আরেকজন এমন আছে সুরা ফাতাহা তার ঠিক আছে কিন্তু সুরা ফিল আলম তারা কেই ফাফা আলম আসহাবিল ফিল আমরা বলি আলম তারা সুরা আসল নাম হলো সুরা ফিল সুরা ফাতেহা তার ঠিক আছে কিন্তু এই আলম তারা সুরা তার ভুল আছে আর ওইটা দিয়ে সে নামাজ পড়ে তাকে ওই আলম তারা সুরাকে সহি করতে হবে অর্থাৎ সকলের জন্য এতটুকুন পড়া এতটুকুন কোরআন সহি করা জরুরি যতটুকুন কোরআন তাকে নামাজের মধ্যে পড়তে হবে ফরজ এতটুকুন যেন সবারই সহি হয়ে যায় এইটার ফিকির জন্য যে ভুল করতেছে সে বাদে অন্যান্য সকলের মধ্যে ওই ভুল পড়নাওয়ালা সে বেশি থাকে যে এই ভাই কি করে এই চারটে সোরা সহি হয়ে যায় সোরা ফাতেহা সোরা কমাস কম চারটে সোরা কি করে সহি হয়ে যায় তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ এইভাবে সহি করতে হবে বড় সৌভাগ্যবান ওই ভাই যিনি কোরআনের তেলাওয়াত করতে পারেন সেইভাবে তেলাওয়াত করতে পারেন তার জন্য জরুরি হইল দৈনিক কমপক্ষে এক পারা কোরআন শরীফের তেলাওয়াত করা এটা কোরআনের হক তাইলে যিনি জানেন উনি তো তেলাওয়াত করবেন কখন তালিমের হালকায় বসে না বাইরের সময়ে বাইরের সময় সে তেলাওয়াত করবে মনে করেন যে তার কমপক্ষে আধা ঘন্টা লাগবে যারা হাফেজ না তাদের কমপক্ষে আধা ঘন্টা লাগে এক পড়া পড়ার জন্য সে বাইরের সময় এক পড়া তেলাওয়াত করবে তাইলে যে শিখে নাই যে ভুল করে সে ওই আধা ঘন্টা ওই ওই রকম আধা ঘন্টাকে পারে করে সে তার ভুলটাকে ঠিক করার চেষ্টা করবে তালিমের হালকার মধ্যে ধরা পড়বে ধরা পড়ার পরে ওই সময়ও চেষ্টা করবে আর বাইরেরও কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত এটা ঠিক করার জন্য চেষ্টা করবে মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ এখন মনে করে যে চারশোটা সহি হয়ে গেছে কিন্তু সে কোরআনের কারিমে তেলাওয়াত করতে পারে না দেখে দেখে পড়তে পারে না জানে না অক্ষর চিনে না যে জগৎ তেজ বুঝে না যা সহি করছে শুনে শুনেই সহি করছে ওই ভাই কি করবেন এই সফরের মধ্যে থেকেই যেহেতু এখনই আমার ভুলটা ধরা পড়ছে আমার কমিটি ধরা পড়ছে আমাকে কোরআন শিখতে হবে ওই সফরের মধ্যেই একটা নোরানি কায়দা কিনা যে পড়তে জানে তার কাছ থেকে আলিফ বাত আসা শুরু করবে কারণ এই তোলার সময় যদি শুরু হয় তাহলে শেষ হয়তো হবে না চিল্লা তিন চিল্লার মধ্যে শেষ না হইতে পারে কিন্তু যেহেতু তোলার সময়ের মধ্যে শুরু হয়েছে বাড়িতে যাওয়ার পরে আল্লাহ তাল্লাহ তাকে শেষ করার তৌফিক দিয়ে দিবেন আমি জানি না আমি শিখি নাই বাস এর মধ্যে যেন সে সন্তুষ্ট না হয়ে যায় তার ভিতরে যেমন একটা জ্বলন থাকে অস্থিরতা থাকে আমি জানি না আমাকে শিখতে হবে ওই ভাই জানে সে কোরআন পড়তেছে এই জ্বলন আর ব্যথা নিয়ে যখন শুরু করবে সে আল্লাহ তালা সাহায্য পাবে তো মেরে মহতারাম দোস্তর বুজুর্গ এই জন্যই এটাকে বলা হয়েছে তালিম তাল্লুমের হালকা শিখা শিখানের হালকা শোনা শোনানের হালকা না ये इज्तिमाही तौर पर गोया इसमें तजवीद है इन किताबों से पढ़ना है और इसके साथ पूरी जमात का आपस में छह नंबरों का मुजाकरा है বলেন যে এটা পুরা জামাতের জন্য জরুরি সেটা হলো তজবিজ তজবিদের সাথে সহিভাবে কোরআনের পুরা বা অংশ পড়ার জন্য চেষ্টা করা তজবিদের সাথে দুই নম্বর হলো ফাজাইলের কিতাবের থেকে যে সময় যে কিতাবটা পড়ার কথা ওই সময় ওই কিতাবটা পড়া جہاں تک چھ نمبروں کے مذاکرے کا تعلق ہے تو اس کا مقصود بولنا نہیں ہے کہ بولنا آ جائے کہ ہر نمبر پر بولنا آ جائے بلکہ مقصود یہ ہے کہ یہ جو ایمان ہے اخلاق ہے نماز ہے اور ساتھ ساتھ یہ جو علم اور ذکر ہے اور اخلاق ہیں اور اللہ کے راستے میں قربانیاں ہیں جو وہ ایک عمل میں انصفاق کا ہونا ضروری ہے تو بندے کو فکر لگ جائے اپنے ایمان کے بارے میں کیونکہ اگر بندہ انصفاق کے اعتبار سے مطمئن ہو گیا تو یہ نقصان ہے ایک ہے وہ ایمان جو میرے اندر ہے اور ایک وہ ایمان جو ہونا چاہیے اس طرح ہر خوبی اس لیے خوان نیا بات کرے یا پرانا تو ہر ایک اپنے ساتھی کی بات اپنے کو محتاج اور ضرورت مند سمجھ کر توجہ اور دھیان کے ساتھ سنے اس لیے پوری جماعت آپس میں بیٹھ کر اجتماعی طور پر اس کا مذاکرہ ہو یہ مناسب نہیں کہ ایک نے پہلا نمبر سنا دیا دوسرے نے دوسرا تیسرے نے تیسرا اور کہتے مذاکرہ ہو گیا یا دو دو ہو گئے ایک نے اس کو سنا دیا ایک نے اس کو سنا دیا نہیں بلکہ پوری جماعت ہو اور اجتماعی طور پر یہ مذاکرہ ہو تو گویا پورے چوبیس گھنٹے میں کم از کم دو ڈھائی گھنٹے इसके लिए हो कि जिसमें पूरे तालीम का हल्का जिसमें तजवीद हो किताबों से पढ़ना हो छह नंबरों का मुजाकरा हो इसका एहतमाम किया जाए বলে যে এগুলো আমাদের আল্লাহ রাস্তাতে যখন থাকবো তখন আমাদের ইজতেমাই আমল তালিমের হালকা তালিমের হালকার তিনটা অংশ দুইটা অংশের আলোচনা হয়েছে কিতাব থেকে পড়া কোরআনে কারিমের মস্ক করা তিন নম্বরে তালিমের হালকার মধ্যে ইস্তেমাই জিনিস হলো ছয় নম্বরের মোজাকারা ছয় নম্বরের মোজাকারার অর্থ এইটা না যে সকলেই আমরা ছয় নম্বর বায়ান কান্নাওয়ালা হয়ে যাই নিচে রাখলে না ছয় নম্বরের মোজাকারার অর্থ হইল ইমানের মোজাকারার মাকসাদ হইল ওই মোজাকারার সাথে প্রত্যেকে আমাদের নিজেদের ইমানকে মিলাবে ইমানের ব্যাপারে যে কথাগুলো বলা হইতেছে আমার ইমানটা ওই পর্যায়ে আসছে কিনা আমার ইমানটা ওই পর্যায়ে আসছে কিনা একজনে বলবে আর সকলেই মহতাজ হয়ে নিজের ইমানের ওই ইমানের আলোচনাটাকে নিজের ইমানের অবস্থার সাথে মিলাবে যদি হয়ে থাকে ভালো যদি না হয়ে থাকে তাহলে কমপক্ষে এমন আফসোস যেন পয়দা হয় যে আহা এখন পর্যন্ত আমি এই হাদিসের মধ্যে যে ইমানের আলোচনা আছে ওই ইমানের আলোচনার কাছেও আমার ইমানটাকে নিয়ে যেতে পারি এই আফসোস যেন আমার পয়দা হয় অনুরূপভাবে নামাজের নম্বর এলেম জিকিরের নম্বর আখলাকের নম্বর আল্লাহ তালাকে রাজি করার নম্বর আল্লাহ রাস্তায় যান মাল কোরবানি করার নম্বরে আলোচনা যখন হয় তখন আমরা আমাদের নিজেদের অবস্থার সাথে মিলাইতে থাকবো এটা কোনো এটা এমন না যে আলোচনা করে শেষ করে দেওয়া আচ্ছা ঠিক আছে ভাই আপনি ইমানের নম্বর বলেন তো ইমানের নম্বর বলল আপনি নামাজের নম্বর বলেন আপনি এলমে জিকেরের নাম্বার বলেন আপনি আখলাকের নাম্বার বলেন আপনি এখলাসের নাম্বার বলেন আপনি দাওয়াত তবলিগের নাম্বার বলেন মাসা আমাদের ছয় নম্বরের মোজাকারা হয়ে গেল না এরকম না অথবা আরেকটু ভালো করে যে আপনারা দুজন আলাদা হয়ে যান আপনি তারা ছয় নম্বর শুনে দেন সে আপনাকে ছয় নম্বর শুনে দেবে মেরে মোহতার হুজুর হবো এটা এরকম কোনো জিনিস না এটা হলো নিজের আমল নিজের ইমানকে ইমানের আলোচনা এই জন্য বসা নিজের ইমানকে ওই পরিমাণে ওই পর্যায়ে নেওয়ার চেষ্টা করা যেই পর্যায়ের ইমান আল্লাহ তালার চান বান্দার কাছ থেকে একটা চলেও আমার কাছে বর্তমান আমার কাছে একটা ইমানের একটা পরিমাণ আছে ইমানে মজুদ আর একটা হলো ইমানে মাত্র রূপ যে আল্লাহ তালা কিরকম ইমান চান কিরকম ইমানদার দেখতে চান অনুরূপ অনুরূপভাবে হার হার নম্বর একটা হলো যে আমি নামাজ পড়ি আর একটা হলো আল্লাহ তালা কোনটাকে নামাজ বলছেন আল্লাহ নবী কোনটাকে নামাজ বলছেন একটা হলো আমি কিছু জানি আর একটা হলো কি পরিমাণে জানার কথা ছিল কি পরিমাণে জানার কথা ছিল মেরে মোহতারাম বুজুর্গ তালিমের ইস্তেমাই অংশের মধ্যে এইটাও ছয় নম্বরে করাটা এই জন্যে যাতে করে আমার ভিতরের আমার নিজের আমলের অবস্থা পরিমাণ সম্বন্ধে আমার একটা ধারণার সৃষ্টি হয়ে যায় যে এখান থেকে আমাকে আগে চলতে হবে এখান থেকে আমাকে আগে বাড়তে হবে মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ উনি বলতেছিলেন যে সফরের মধ্যে আমরা যারা আল্লাহর সাথে যাইতেছি কমপক্ষে দৈনিক দুই আড়াই ঘন্টা এই তালিমের হালকার মধ্যে আমাকে সময় দিতে হবে আসলে এটা শীতের দিন ছোট দিন তো সেই হিসাবে হয়তো বলা হয়েছে আর না তো তালিমের হালকা চার ঘন্টাই পুরো করতে হবে আল্লাহ রাস্তাতে চলাকালীন অবস্থায় তালিমের হালকা হলো চার ঘন্টা তাই আমাদের একজন মুরব্বী ছিলেন মালান আবুল ফাতা সাহেব রহমতুল্লাহ এই জন্য বলেন না আমি বলতেছি উনি বলতেন যেই জামাত দুপুরের খানা জোহরের আগে খাবে না তারা কোনোভাবেই চার ঘন্টা তালিম পুরো করতে পারবে না এটা আমাদের আল্লাহ রাস্তাতে যারা যাবো তাদের পুঁজি হলো এটা তালিমের হালকা আল্লাহ তালা আমাদের সকলকেই সফররত অবস্থায়ও আল্লাহ রাস্তায় থাকতে ওই তালিমের হালকার পাবন্দি করার তৌফিক দেয় যারা ঘরে যাব তারাও দুই জায়গায় যেন মসজিদ আর বাড়িতে মিলে তালিমের হালকার পরিমাণটা পুরো করতে পারি तो कुछ वक्त तो सुनने में लगेगा जो जैसे बात अर्ज की और इसके साथ फिर एक वक्त ऐसा हो جس کا سیکھنے میں وقت لگے جس کا سیکھنا ضروری ہے مثلا نماز ہے تو یہ ایک ایسا فریضہ ہے کہ وقتی طور پر جس وقت میں ہم ہیں یہ ہماری ذمہ داری ہے تو دو دو تین تین کی جوڑیاں بنا کر ان مسائل کا سیکھنا مثلا وضو ہے غسل ہے تیمم ہے قیام کیسا ہو رکو کیسا ہو سجدہ اتحیات تو یہ دو دو تین تین کی جوڑیاں بنا کر اس کو سیکھا جائے بعض وقت ساتھی کہتے ہیں مسائل میں جوڑ نہیں ہے بلکہ اختلاف ہے اس مسائل کو نہ سیکھا مسائل کو نہ سیکھا جائے تو یہ مطلب نہیں ہے کیونکہ مسائل میں مختلف مذاہب ہیں اور الحمدللہ تبلیغ میں ہر طبقہ نکل رہا ہے اس لیے اس طرح نظام بنا دیا جائے کہ عرب ہو جو بھی ہو ترتیب بنا دیا جائے کون کن کے ساتھ مناسب ہے وہ اپنے مذہب کے اعتبار سے ہاں، وہ مسائل سیکھ لے جو اس وقت ضروری ہے نماز کے بارے میں تو کچھ وقت لگے گا سننے میں اور کچھ وقت لگے گا سیکھنے میں سیکھنے میں ان اعمال کے سیکھنے میں اس کے ساتھ ساتھ ہمارا کھانا مقصود نہیں ہے لیکن ضرورت کے بقدر ضرورت کے وقت لیکن اس کو سیکھنا سنت کے مطابق سونا چھ سات گھنٹے وہ سنت کے مطابق مسجد سے باہر اپنی ضرورت کے لیے نکلنا سنت کے مطابق احکامات کے مطابق اس میں اپنے تقاضے پورا کرنا اس کے آداب یا مثلا مسجد میں ہم رہ رہے ہیں تو مسجد کا دن کیا ہے ہاں، یہ چیزیں ہمارے سیکھنے کی ہیں ہمارے سیکھنے کی ہے تو گوا کچھ وقت لگے گا سننے میں کچھ وقت لگے گا سیکھنے میں اور کچھ وقت لگے گا پھر اس طرح عمل کرنے میں فضائل فضائل شکر سن لیا پوری کر لو قرآن سن لیا تو کسی وقت بھی اپنے تلاوت پوری کر لو اس طرح اپنے اعمال کا اپنے عبادت پر محنت کر لو کوشش کر لو نماز کو بڑھیا سے بڑھیا بناؤ तो कुछ वक्त लगेगा सुनने में कुछ वक्त लगेगा सीखने में कुछ वक्त लगेगा उस तरह अमल करने में और कुछ वक्त लगेगा उसकी तरफ दावत देने में इसलिए इसका हमारा हमारे अंदर इन अमाल का एहतमाम हो अल्लाह हम सबको तोफीक दे আমিন তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ তালিমের ওই অংশের আলোচনা এতক্ষণ পর্যন্ত হইল যার অধিকাংশ সম্পর্ক ধ্যানের সাথে শোনার সাথে মনোযোগ দিয়ে শুনবো এর সাথে সম্পৃক্ত এর মধ্যে কিছু সময় আমাদের খরচ হবে মানে আল্লাহর কাছে জমা হবে আর একটা অংশ সেটা হলো শিখার মধ্যে শিখার মধ্যে আর একটা অংশ সময় সময়ের আর একটা অংশ আমাদের খরচ করতে হবে যে নামাজের কথা যে শুনলাম এই নামাজটা কিভাবে পড়ব এটা আমাদের শিখতে হবে নামাজ পড়ার শূন্য তরিকা কি এটা আমাদেরকে শিখতে হবে অজু ছাড়া তো নামাজ হবে না নামাজ যত সুন্দর করে শিখে না কেন যত ধ্যানের সাথেই পড়ে না কেন অজু ছাড়া যদি কেউ পড়ে তাহলে হবে নাকি আর অজুটা কি মন মতো করলে হবে নাকি অজুর নির্দিষ্ট তরিকা আছে না সাহাবাদেরকে তো অজু সালাম অজু কই দেখাইয়া শিখাইছেন পরবর্তীকাল আবার সাহাবাদের কাছ থেকে আসতেন যে নবীজ রজু কেমন ছিল দেখান উজু একটা শেখার জিনিস উজু শিখতে হবে নামাজ শিখতে হবে মসজিদে থাকতেছি মসজিদে থাকা অবস্থায় দিন কি মসজিদের দিন কি অর্থাৎ মসজিদে থাকার হুকুম কি নিয়ম কি এটা আমাদের শিখতে হবে এখন মন মতো মসজিদে থাকবো বাড়িতে যে মসজিদে থাকার যাওয়ার আদব মসজিদে থাকার আদব শিখবো নাকি না এখনই শিখতে হবে কখনো কখনো আমার জরুরতের জন্য বাইরে যেতে হয় মসজিদ থেকে বের হয়ে যাওয়ার নিয়ম কি সুন্দর তরিকা কি কখনো কখনো প্রয়োজনে বাজারে যেতে হয় কারণ যদিও ভালো ভালো খাওয়ার জন্য জামাতে যাইতেছি না কিন্তু খাইতে তো হয় কি কেবল খাইতে হয় না এই জরুরতটা পুরা করার সুন্দর তরিকা কি কমাস কম কতটুকুনের মধ্যে আমাদের জরুরতটা পুরা করা উচিত এই সব কিছু শিখব এটার জন্য জোড়া বানাই দেবো দুইজন তিনজন করে এক একটা জামাত বানাই দেবো ওই জামাতেরা তিনজনে এটার মধ্যে একই কথা কেউ জানে না ওইরকম তিনজনে জামাত বানাই দিলাম না জানে আর জানে না যে কজনে জানে ওই কজনের ওই কজন ওই কটা জামাত হবে ষোলো জন মানুষ ছিল চারজনে জানে তো চারজন করে জামাত বানাই দিবে ষোলো জন মানুষ হলে তিনজনে যায় না তো পাঁচজন করে বানাবে এক জামাতে ছয়জন হবে জানা অজানা মিলে শিখা সেখানে জামাত বানাবে এই জন্য কিছু সময় খরচ করা আমাদের তালিমের হালকাতে নবীর হাদিস আল্লাহর কালামকে শোনার জন্য কিছু সময় খরচ করতে হবে আমাদেরকে শিখার জন্য কি করার জন্য শিখার জন্য শুনলাম আগ্রহ পয়দা হলো শিখলাম কি বলে শেষ হয়ে গেল না শেষ হয়ে গেল নাকি না আবার কিছু সময় খরচ করতে হবে যেটা শুনছি ওইটা শেখার চেষ্টা করতেছি শিখছি এখন ওটাকে আমল করার জন্য আমলটা আমলটা মাকসাদ কারণ আল্লাহ তালার কাছে যা কিছু পাওয়ার ওয়াদা আল্লাহ তালা করছেন নবীকে দিয়ে করাইছেন এই সব কিছুর ওয়াদা হলো কিসের সাথে ভাই আমলের সাথে কিসের সাথে আমলের সাথে আমল করার জন্য তারপরও শেষ হয়ে যাবে না অনেক বাকি থাকবে ওই যে আগেই বলছিলেন যে মত পর্যন্ত আমাদের এই ধারা চালু থাকা লাগবে মত পর্যন্ত চালু থাকলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমলও হবে এবং আমাদের আমরা কিছু শিখতেও পারবো মত পর্যন্ত এই ধারাকে অব্যাহত রাখতে হবে সুতরাং কিছু সময় আমরা শুনব কিছু সময় শিখব কিছু সময় আমল করব আমলটাই হলো মতলব অনেকে কি বলে আরে ভাই এখানে মাসলা মাসাইল আলোচনা করবে না তবলিগের মধ্যে মাসলা মাসাইল আলোচনা নাই মাসলা মাসালের মধ্যে হলো অনেক মত পার্থক্য আছে কোনো পার্থক্য নাই কোনো মত মত পার্থক্য নাই হানাফিরা হানাফিদের মতো আমল করবে সাফিরা সাফিদের মতো আমল করবে হাম্বালিরা হাম্বাদের মতো আমল করবে মালিকরা মালিক মাঝখানা মাঝখান মতো আমল করবে তো কি ইখতলাফ হলো নাকি কোনো ইখতলাফ হয় তবলিগে আসলে সব মানুষে জানে তবলিগলা সাদা সিনে ঠিকই আছে কিন্তু বিভিন্ন মাঝহের মানুষ যে আছে এটা তবলিগলারা জানে যে যে মাঝহের আছে তার সাথে তার জুড়ি বলে জুড়ি বনে ওর সাথে দিয়ে ওর জামাত বানাই দে ভাই তোমরা তোমাদের মাঝহ মতো তোমরা আমলটাকে শিখে নাও তোমরা তোমাদের মাঝার মতো আমলটাকে শিখায় নাও আমারটা তার উপরে চাপাই দিব না আল্লাহ রাস্তাতে এসে বাংলাদেশে আনাবি মাঝা বলে নামাজ পড়তে হবে না তোমরা তোমাদের মাঝার মতো সুন্দরভাবে নামাজটা শিখা এই জন্য কোনো ইতলাফ নেই এই জন্য মেরে মহতারাম দোস্তর বুজুর্গ আমাদের স্পষ্ট থাকতে হবে এই জিনিসটা সমস্ত জিনিসের শূন্যতা আমাদেরকে শিখতে হবে সমস্ত নামাজের সুন্নত তরিকা অজুর সুন্নত তরিকা মসজিদে থাকার সুন্নত তরিকা মসজিদ থেকে বের হওয়ার সুন্নত তরিকা জরুরত পুরা করার সুন্নত তরিকা একসাথে চলতেছি আমরা কয়েকজন মোমেন মুসলমান এদের মধ্যে একসাথে থাকার সুন্নত তরিকা এইগুলো শিখতে হবে এইগুলো যে আমল করতে হবে इस जिंदगी के